এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা দিনের পরে রাত্রি আবার মিটি মিটি করছে তারা আ মিটি মিটি করছে তারা মিটি মিটি করছে তারা ও ও মিটি মিটি করছে তারা এক নিয়মের সে এক মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান এক নিয়মের সে এক মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা সূর্য উঠে ওই পুবে পশ্চিমেতে যাই ডুবে সূর্য উঠে ওই পুবে পশ্চিমেতে যাই ডুবে রাতের মায়ায় চাঁদ হাসে শিশির ঘাসে দিন ভাসে রাতের মায়ায় চাঁদ হাসে শিশির ঘাসে দিন ভাসে বলতে পারো কার অবদান এক নিয়মের সে এক মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান এক নিয়মের সে এক মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা দিনের পরে রাত্রি আবার মিটি মিটি করছে তারা মিটি মিটি করছে তারা মিটি মিটি করছে তারা ও ও মিটি মিটি করছে তারা এক নিয়মের সে এক মহা স্রষ্টা তিনি আল্লাহ মহান এক নিয়মের সে এক মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা একটা সময় নয় দূরে যায় সকলে অচিনপুরে একটা সময় নয় দূরে যায় সকলে অচিনপুরে হবে যখন জন্ম কারো তার কপালে মৃত্যু আরো হবে যখন জন্ম কারো তার কপালে মৃত্যু আরো বলতে পারো কার বিধান এক নিয়মের সে এক মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান এক নিয়মের সে এক মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা দিনের পরে রাত্রি আবার মিটি মিটি করছে তারা আ আ মিটি মিটি করছে তারা মিটি মিটি করছে তারা ও ও মিটি মিটি করছে তারা এক নিয়মের সে এক মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান এক নিয়মের সে এক মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান স্রষ্টা তিনি আল্লাহ মহান এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা এক নিয়মে জ্বলছে সুরুজ এক নিয়মে চলছে ধরা